وحوض أرض بمسؤولته ورفع السماء بغير عامل أصبح بالسماء الذي لم يتخذ وحده ولا ولد يكن له كفوا أحد الحي القيوم لا تأخذه والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فساحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوسف سوتا داود حب دانيال وقار إلياس جهد عيسى قوة موسى خيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا لحلوة خبيرة فإن الله مستخلفكم فيها فناظر كيف تعملون أو كما قال عليه الصلاة والسلام میرے دو میرے دوستوں میرے بھائیوں اللہ جل جلالہ عما نوالہ এহসানাত গুনতে বসলে জিন্দগি শেষ হবে দুনিয়ার জীবনও শেষ হবে কিস্তির জীবনও শেষ হবে কিন্তু আল্লাহর এহসান গুণা শেষ করা যাবে না এটাই আল্লাহর স্বীকৃতি এটাই আল্লাহর ঘোষণা যদি আমার নিয়ামত গুনতে বসে যাও তোমাদের কম্পিউটারের বর্ণনায় আসবে না ওই সংখ্যাও তোমাদের কাছে নাই ওই বয়স তোমাদের কাছে নাই ওই যোগ্যতাও তোমাদের কাছে নাই ওই এলেমও তোমাদের কাছে নাই সেই নিয়ামতের ভিতরে যত নিয়ামতের ভিতরে আমি তোমাদেরকে ডুবাই রাখি কিন্তু মেরে দোস্ত সবচেয়ে বড় তিন নিয়ামত আল্লাহ আমাদের আমাদেরকে দান করতে আর এই তিন নিয়ামতের কারণেই আল্লাহ এক দুই জিনিসের সম্পর্ক আমাদের সাথে সর্বপ্রথম আল্লাহ নিয়ামত আমাদের উপরে যার উপরে কোনো বড় নিয়ামত নাই মেরে বায়ু মেরে দোস্ত মেরে আসিত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসাবে পা রাখার প্রতি কোন ব্যক্তিত্ব এরকম দুনিয়াতে আসে নাই এই কথা বলতে পারবে যে আমি আমার ইচ্ছার মাধ্যমে মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখি যাকে পয়দা না করলে কিছুই না উনি বলতেছে আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে পয়দা করতেন অথচ আমি কিছুই ছিলাম বাস্তবিক মানুষ হিসাবে পা রাখা এটা কারো কোনো ব্যক্তির পছন্দের ফল না যে আমি পছন্দ করছি বিদায় মানুষ হিসাবে পা রাখতে পারি কারো দরখাস্তের ফল না কারো অনুরোধের ফল না একমাত্র একমাত্র শুধু আর শুধু শুধু আর শুধু রব্বে কায়নাতের স্থানের ফল আর দয়ার ফল আর করুণার ফল আল্লাহ দয়া করছেন করুণা করছেন আল্লাহ স্থান করছেন মানুষ হিসাবে পাড়াতে পারছি চাই সে যেই দেশেরই হোক না কেন যেই সম্প্রদায়েরই হোক না কেন সেই ভাষার ধর্মেরই হোক না কেন যে রঙের আর সোসাইটিরই হোক না কেন দুনিয়াতে এরকম মানুষ পাওয়া যায় ল্যাটিন আমেরিকা যারা গেছেন হয়তো দেখছেন তখন হইতে বিদায় বলতেছি ল্যাটিন আমেরিকা এরকম এরকম দেশ আছে মনে হয় যে মানুষগুলা ডাইট তারা বানায় রাখে ঠোঁট এক গালগুলা দুটা মনে হয় উগড়ানো এই উঁচা মনে হয় সাজায় রাখছে আফ্রিকার বহু দেশ আছে দেখলে আমাদের দেশের কালো পর্যন্ত মুস্কি হাসি দেয় বলে আমি তো কালো কিন্তু আমার ভিতরে তো গ্লেজ আছে তোর ভিতরে তো গ্লেজও নেই কিন্তু সে যেই জায়গারই হোক না কেন শ্রেষ্ঠত্বের মুকুট তার মাথায় লাগছে এতে কোনো সন্দেহ সেরা আল্লাহ চার কসমের মাধ্যমে তার শ্রেষ্ঠত্বকে ঘোষণা করছে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم চার লম্বা কসম খায় আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বকে বর্ণনা করছে যে তুমি মানুষ হিসাবে পা রাখতে পারছো হৃদয় শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় শোভা পায় কারো মাথায় শোভা পায় না এই জন্যই মেরে দোস্ত এই শ্রেষ্ঠত্বের মাঝে আল্লাহ ওনাদেরকেও কোরবানি দিচ্ছেন ওনাদেরকে যারা মাসু আমার যা হুকুম তার নাফরমানির ক্ষমতা রাখে আল্লাহ নূর দ্বারা তৈরি করতেন জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু মিন ইশকালিন মুখতালিফা ইল্লা আল কালবা ওয়াল খিনজির নূরের তৈরি আল্লাহ তাদেরকেও জলাঞ্জলি দিতে আমাদের কারণে তারও জলাঞ্জলি জালালুদ্দিন সুয়ুদি রহমতুল্লাহ কিতাবে লেখছেন আবার একটি আখবার ইল মালায়েক ফেরেস্তাদের থেকে আল্লাহ যখন মশুয়ারা নিতেন যে আমি তো বানাইতে চাই কি বলো কি বানাবেন বলে আমার প্রতিনিধি বানাইতে চাই যাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট লাগবে কেন বানাবেন কেন বানাবেন কেন বানাবেন দুনিয়ার কোন চপ্প আর দুনিয়ার জমিনের কোন টুকরা আর দুনিয়ার জমিনের কোন স্তর এরা সুলুম দিয়া ভরা দিবে রক্তে রঞ্জিত করবে তোমার নাফরমানি করতে করতে আকাশ পর্যন্ত ছোঁয়ায় দেবে যেইখানেই তাকান নাফরমানি আর নাফরমানি না রেস্তাদের তত্ত্ব শক্ত ছিল কিন্তু মেরে দোস্ত মেরে দোস্ত আল্লাহ প্রতি এক জবাব দেওয়া দিচ্ছে তিনি আমি যা জানি তা তোমরা জানো না একদম চলে আসছে অস্তিত্বে চলে আসছে دنیا منس کے دنیا دیا دینا دین تو رف اللہ ناراض আর প্রতি উত্তরে বলতেন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশে কুদরত দিয়া বানাইছি অকদ খালাক তুকুমবি আমরি আর তোমাদেরকে তো আমি হুকুম দিয়া বানাইছি কুলতুলাকুম কুন বা কান তোমাদের ব্যাপারে বলছি হয়ে যাও তোমরা হয়ে গেছ কিন্তু মানুষকে আমি হুকুম দিয়া অস্তিত্বে আনি নাই আমার দশে কুদরতের ছোয়াই অস্তিত্বে আনি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া চায় না প্যাটের ছেলে প্যাটের ছেলে সেই যতই কালো না প্যাটেরটা তো প্যাটের দেয় শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না আরে বেরে দোস্ত বেরে দোস্ত হায় মানুষ আজকে চিনল না সে কে যদি চিনত হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি হাদিবের নামাজ পড়লাম না আমরা শ্রেষ্ঠদের হাদিস আছে যদি নামাজি জানতো কার সাথে কথা বলতেছে কার সামনে দাঁড়ানো আছে কাকে ডাকতেছে কাকে আহ্বান করতেছে তো মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্তর জন্য নামাজিকে তার স্থানের দিকে কেউ সরানোর ক্ষমতা ছিল না নামাজি জানে না কাকে ডাকতেছে কার সামনে দাঁড়ানো আছে কার সাথে কথা বলতেছে পায়ের মনে উঠলো এই জন্যই বলতে মুসা জিজ্ঞাসা করতে আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন আল্লাহ বলে মুসা মুসা মুসা বড় আগে বেড়া গেছো তুমি তুমি বলতেছো তোমার সাথে কথা বলি আর কারোর সাথে বলবো কিনা এটা তো আমার ইচ্ছা আমি কারোর সাথে বলি আর না বলি কিন্তু মুসা শোনো তাদেরই কাম বাইনি ওয়াদাইনা জানো তোমার আমার দূরত্ব কত বলে এটা তো জানি না আমি তো মনে করি তুর পাহাড়ে আপনি আমি তুর পাহাড়ের পদদেশে দুইজন এক জায়গায় একত্রিত আপনি বলেন আমি শুনি আমি বলেন আপনি শুনি আল্লাহ বলে না না তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা কুল্লা হিজাব আলফা তানা প্রত্যেক পর্দা এক হাজার বছরের রাস্তা এক উম্মত আসবে উকাল্লিমু মাহুম আমি এদের সাথে কথা বলবো বলা এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে বলে আমি কথা বলবো বলে কখন কথা বলবেন বলে ইদ হুমিয়া জুনুন যখন তারা শেষদায় যাবে এই জন্য আরেক হাদিসে আছে ইদা সাজাদাল আপ যখন বন্দা চেষ্টায় যায় আল্লাহ চিৎকর দিয়া বলে আল হিজাব বাইনি বাইনা আবদি আমার আর বন্দার মাঝের পর্দা গুলাকে সরায় দিয়া যখন বলে সুবহান যুবক তুমি জানো না এক পরীক্ষায় তোমাকে এক সার্টিফিকেট দেওয়া হবে আর এক চেষ্টায় আল্লাহ তোমাকে চার সার্টিফিকেট দিবে আজকে যদি নামাজি জানতো এক চেষ্টার বিনিময়ে চার সার্টিফিকেট পাওয়া যাবে তো এই বাজারের কেউ আদানের আওয়াজের পরে আর দোকানকে খোলা রাখছে না সে তো বলতো দোকান দোকানের জায়গায় আমি যাই আল্লাহর ঘরে চার সার্টিফিকেট নিয়ে আসি আজকের ব্যবসায় লাভও হইতে পারে লসও হইতে পারে কোন গ্রান্টি নাই কিন্তু এক গ্রান্টি আছে বিদায় সেটার গ্রান্টি আছে ওটা আগে নিয়ে আসি তাইলে বেড়ে দোস্ত চকবাজারে এক মসজিদের সংকুলন হতো না মনে হয় যেন আরো দুই চার মসজিদের প্রয়োজন ছিল ছিল কি ছিল না ছিল তো আফসোস আফসোস আফসোস মেরে ভাইও মেরে দোস্ত মেরে আতিত আল্লাহ বলে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব হাতের জিনিসের উপরে এগুলো আল্লাহ ফয়সালা আপনার কি এটা আমার ফয়সালা শুনো চাল তুলা তুলাহুমুল্লাহ মানুষকে দুনিয়াও দিলাম মানুষকে আখেরাতও দিলাম ফেরেস্তা বলে আল্লাহ তুই তুলেই তো হারাইলাম তুমিও হারাইলাম আখেরাতও হারাইলাম আমরা যাবো তো যাবো কোথায় আল্লাহ বলে আন্তুম শুনি তাস্তাখিরুনাহুম তোমরা মানুষের সেবায় নিয়োজিত এই শরীর এমনি পরিচালিত না বৃষ্টির ফুটা এমনি বর্ষিত না শস্যের দানা থেকে অঙ্কুর এমনি উঠা আসে না দুনিয়ার মেজাজ এমনি চলে না আল্লাহ ফেরেস্তার মাধ্যমে চালাইতে আমাকেও পরিচালিত করতে ফেরেস্তার মাধ্যমে চারজন বডিগার্ড মুসিবত যখন আসে তো জিজ্ঞাসা করে আম আত্রু আল্লাহ পড়তে দিব না হেফাজত করব আল্লাহ বলে বাঁচাও তো মরার জায়গার টিকা বেঁচে চলে আসো আবার বলে না না না না বাঁচেও না তো হাঁটু পানিতে পুরা মরা যায় ফেরেস্তা মাফ কন্ট্রোনালিতে ফেরেস্তা বসা ইউমাইয়ে তো বাইনা তোয়াম ইউয়ার রিয়ে বল মা পানি আর খাদ্য আর শ্বাসের ভিতরে ডিভাইডেড করতে হাড়ের উপরে ফেরেস্তা আলা ইন্না কলবি ইবনি আদম মালাইকাতুল মুআক্কালা হাড়ের উপরে ফেরেস্তা নির্ধারিত যে বৈশা বৈশা পাঁচ করতেছে পাঁচ চাপটায় তো রক্ত বাইরে ছেড়াবে আবার ভিতরে ঢুকবে হ্যাঁ, শ্বাসের উপরে ফেরেস্তা নির্ধারিত শ্বাস যখন শ্বাস ছাড়ে জিজ্ঞাসা করে আন্তিক আল্লাহ নিতে দিব না বন্ধ করে দিব এজন্য জন্য শ্বাস খাই না মরে নাইলে চাই না মরে ঠিক না অন্য কোন রাস্তা আছে কি বলেন মুরব্বী কোন রাস্তা মালাকুল মৌসকে যখন মৃত্যুর জন্য নির্ধারিত করছে যে তুমি নিয়ে আসবো কাল্লা আনসামনি মানুষ আমাকে গাড়ি দিবে আল্লাহ বলে মৌতি আমি মৃত্যুর কারণ বানায় দিব ইয়াসকুরুস সাবাব মানুষ কারণ নিয়া পুরো মিডিয়া দুনিয়াতে সুর মচাইতে থাকবে তুফান চলবে তোমার নামকে উচ্চারণও করবে না কিছুই না শ্বাস বন্ধ করে দিতে বলতে বন্ধ কালার চলতে নিজামের মাধ্যমে চলবে দ্বিতীয় মেরে ব্যস্ত দ্বিতীয় দ্বিতীয় এটা তো আল্লাহ প্রথমে স্থান কতক্ষণ বলবো যে আল্লাহ মানুষ হিসাবে পাড়া খাদ্য তুমি চাইলে কুকুরও বানায় দিতে পারতা তুমি চাইলে সুরও বানায় দিতে পারতা তুমি চাইলে যে কোনো হিসাবে পয়দা করতে পারতা যদি চাইতা নাও বানাইতে পারতা কিন্তু প্রশংসা তোমার প্রশংসা তোমার তুমি মানুষ হিসাবে সব ইচ্ছায় নিয়ে আমার ইচ্ছাও চলে নাই আমার পছন্দও চলে নাই যদি পছন্দ চলত তাহলে বরিশালে সেরে বাংলাও বরিশালে জন্ম নিতে চাইত না হ্যাঁ? বাংলাদেশের প্রধানমন্ত্রীও বাংলাদেশে জন্ম নিতে চাইত না যে দেশে জন্ম কে দেয় চোখের দৃষ্টিশক্তি একটু কম হইলে চশমা তারা মানচিত্রে দেখা যায় না এই দেশে আবার জন্ম নেই কি উন্নত বিশ্বে জন্ম নিত পছন্দ কাজ করে নাই আমার পছন্দও ছিল না আমার আবদারও ছিল না আমার অনুরোধও ছিল না আমার দরখাস্ত ছিল না এই জন্যই আল্লাহ বলছে আদম মা খালাক্তুকালি আস্তাগফিরা মিন ইল্লা আও আস্তানিসা মিন ওয়াহশা আও আমরিন আজিজতু আনহু ولكن خلقتك لتعبدوني كثيرا وتسبحوني طويلا وتذكروني بكرة وأخيرا জন্য তোকে পয়দা এমন না এমন না সংখ্যার প্রয়োজন ছিল মৃত্যুর মাধ্যমে আমি সংখ্যাকে সৃষ্টির বাড়ায় দিচ্ছি এমন না এমন না এমন না একা একটি ভুল করতেছিলাম তোর মাধ্যমে একটি একা এক একটু দূর করলাম এমনও না এমনও না যে আমাকে কেউ প্রেশার ক্রিয়েট করে তোমাকে পয়দা করতে বাধ্য আমি তো দয়ার বস্তুতে দয়া তোমাকে পয়দা দ্বিতীয় স্থান দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় এই জন্য মেরে দোস্ত আজকে তো বস্তুর বাজার আজকে তো বস্তুর আলোচনা আজকে তো বস্তুর প্রচার আর প্রসার এতটুকু হয়ে সারবে যে মানুষ নিজের চেয়ে বস্তুকে মূল্যবান বেশি মনে নিজের কিমতকে বলতে নিজের দামকে বলতে বিদায় বেড়ে দোস্ত বেড়ে দোস্ত ইমান দিয়ে বস্তু অর্জন করতে তৈরি কিন্তু ইমান ছাড়তে তৈরি বস্তু নিতে তৈরি এমন না যে বস্তু ছাড়তে তৈরি ওপেন সার্জারি করা আমি আল্লাহ দশে কুদরতের মাধ্যমে ইমানকে তোমার ভিতরে রাখি ইসলামকে তোমার ভিতরে রাখি তারপরে মুসলমান মায়ের পেটের মাধ্যমে তোমাকে দুনিয়াতে পারা খাতেও ইসলাম আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আজকে ইসলামের কদর নাই আমাদের কাছে কিমত নাই ইসলামের তো বাজারই নেই ইসলামের তো পরিবেশই নেই ইসলামের তো পরিস্থিতিই নেই ইসলামের তো চর্চাই নেই ইসলামের তো শিক্ষাই নাই এই জন্য মেরে দোস্ত এই জন্য মেরে দোস্ত ইসলামের বদল অ একদিন বাজার আসবে একদিন বাজার আসবে মনে উঠলো এই জন্য বলতেছি যে আজকে মসজিদে আসার কদর নাই মসজিদে বসারও কদর নাই সময় দেওয়ারও কদর নাই হ্যাঁ একদিন আসবে কদর হবে হাদিসে আছে হাদিসে হাদিসে কেমতের দিন যখন উঠবে পয়তালা হয়ে যাবে বলবে এবার পলসেরাত পাড়ি দাও তো পলসেরাতের পাশে যা দাঁড়ায় থাকবে দুচকের ভয়াবহতা আপনাদের হজরতের কাছে জিজ্ঞেস করেন দুচকের এরকম ভয়াবহতা হবে যে নদীরা পর্যন্ত কাঁপতে থাকবে আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল كأني أنظر موسى متلفل بعبود العرش ويقول ربي لا أسألك أمي ولا أسألك أختي أسألك نفسي فسلم سلم سلم আয় আল্লাহ আমি বলেন আল্লাহ রসুল বলেন যে আমি দেখতেছি ওই দৃশ্য যে মুসা আল ইসলামের মতো নবী আরো সে খুঁটি বেড়াকে আমাদের চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহ আজকের দিনে না মাকে চাই না আমার বোনকে চাই চাই শুধু আমাকে আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে ওই ভয়াবহতা থেকে পার হবে না ওতে দুচোখ থেকে যে অগ্নিশিখা বাহির হয় একটা ফুলকি আল্লাহ রসুল বলতে লাউ ফুলকি আছে দুনিয়া যদি এখন দুনিয়া নিক্ষেপ করা হয় তো কেমন পর্যন্ত সবুজ নামের কোন জিনিস কেউ দুনিয়াতে দেখবে না বেশি দূরে না বেশি দূরে না এই আমি নব জানুয়ারির নয় তারিখে আসছি এখান থেকে সুরায় নুনের ভিতরে একটা কিস্তা আছে বাপ দানশীল ছিল যখনই ফসল কাটতো তো গরিবদেরকে আগে রাখত গরিবদেরকে দেওয়ার পরে যা থাকতো এটা বাড়িতে উঠেই তো বাপ মারা গেছে ফল পাইকা গেছে এখন ছেলেরা মালিক ছেলেরা বলে বাপ যা করতো এটা করা যাবে না বাপ যা করতো এটা করা যাবে না সবই তো দিয়ে দিত গরিবদেরকে ওই পাহাড় অধিকার আমি যেই পাহাড়ে আগুন জ্বালায় গরিবদেরকে ডাকতো গরিবরা পাহাড়ের দিকে তাকায় থাকতো যে কবে আগুন জ্বলবে আগুন জ্বলা মানে আমাদেরকে ডাকতেছে নিয়ে যাও নিয়ে যাও তোমাদের অধিকার তোমরা নিয়ে যাও তোমাদের হক তোমরা নিয়ে যাও বাচ্চারা চাইতে ফাঁকি দিতে যে দিনে কাটলে ফকির চেনা ফেলবে গরিবরা কাটবো রাত্রে বাস ওই পাহাড়ও দেখা আর কি যে পাহাড় থেকে আগুন পাহি উঠবে দশ কিলোমিটার পর্যন্ত জ্বালায় দিছে দশ কিলোমিটারের বাগান ছিল এরকম জ্বালান জ্বালাইছে এরকম না পাথর না লোহা না মাটি না পায়লা এত ধরে ভাঙতে পারবেন না দুই দুইবার তিন তিনবার আমি গেছি দেড় কিলোমিটারের বেশি দিনের বেলা ঢুকতে পারি নাই এগারোটার সময় পড়ছি তারপরও চাইছি পুরাটা ঘুরা দেখবো কিন্তু দেড় কিলোমিটার পরে ভয়ে ভাইগা চলে আসছে দোস্ত মেরে ভাইও মেরে আসিত দ্বিতীয় আল্লাহ ইসলামের মতো দৌলত আমাদেরকে মাছ পেটে দিতে ইসলামের বাজার নাই আসছে যদি যেই বাজার আসবে বিদায় যেটা বলতেছিলাম যে মেরে দোস্ত তারা থাকবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে আলা তাবুরুন ও বলতে রাত পার হও না কেন না খাফু ভয় পাইতেছি আল্লাহ তারা গাতি তাহু দুযোগের ভয়ঙ্করতা দেখো না তো ফেরেস্তারা জিজ্ঞেস করবে মান আন্তুম তোমরা কারা আবার তো উম্মত কুরআন কুরআন ওয়ালা উম্মত উম্মত আহমদ উম্মত মুহাম্মদ উম্মত খায়র উম্মাহ أخرجت للناس أمة الذي اجتباهم ربهم أمة الشهداء أمة وسطا أمة مرحومة أمة الحمادون সব নিজেদের মানাকে বয়ান করবে তো ফেরেস্তা বলবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমাদের জিম্মাই তো ছিল কোন উন্মতের জিম্মায় ছিল না মসজিদকে আবাদ করবে তোমাদের জিম্মাই তো ছিল মসজিদ আবাদ করা ইল্লামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়া আকামা সালাহ ওয়া আতা যাকা ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ আল্লাহ আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন তোমাদের জিম্মাই তো ছিল মসজিদ আবাদ করা তোমাদের জিম্মাই তো ছিল মানুষকে টাইনা টাইনা আল্লাহর ঘরে আনা মানুষকে আল্লাহর সামনে দাঁড়া করায়া দেওয়া মানুষের সাথে তাল্লুক জুড়ানো মানুষের সাথে আল্লাহ সম্পর্ক করানো মানুষের সামনে আল্লাহর পরিচয় তুলা দেওয়া এটা তোমাদেরই কাম ছিল তোমাদের জন্যই শোভা পায় ঠিক আছে ইসমিরু ইসমিরু একটু সবর করো একটু সবর করো দুনিয়ার মসজিদ গুলাকে চাইনা নেওয়া যাবে ওই দিন পুরসেরাতের কিনারে চকবাজারের এই মসজিদকে ওই দিন জানা হবে দুনিয়ার কোনার কোনার মসজিদকে ওই দিন কুয়ারে নিয়ে যাওয়া হবে আল্লাহ এই ঘরকে মসজিদ আল্লাহর ঘর আল্লাহ নিজে বলেন হাবিতে পুষ্পের ভিতরে আর মেসাজিদ মসজিদ আমার ঘর মন্দারা পাইছি যে আমার ঘরে আসলো ওজাবা আলাল মজুর আল্লাহ আমা আমি আল্লাহর উপরে জরুরি আমি যেন সেই ব্যক্তির ইসলাম সম্মান প্রদর্শন ওই দিন বুঝে আসবে মসজিদের সাথে সম্পর্ক আজকে বুঝে আসবে না আজকে তো বাজারই নেই আজকে তো বাজার হলো বস্তুর আজকে তো বাজার বস্তু জগতের বিদায় সাইনবোর্ডের অভাব নাই চক বাজারে কার সে কার সাইনবোর্ড কত বড় হতে পারে আমিও ব্যবসায়ী রাখবেন না আমি নিজেও ব্যবসায়ী যদিও আমি হুজুর কিন্তু প্যাকের দান্দা তো করতেই হয় ঠিক না মেরে ভাইও মেরে দোস্ত মেরে আজিজও আল্লাহ ওই দিন মসজিদকে ধরার শক্তি দিবে বলার শক্তি দিবে দেখার শক্তি দিবে পারে না পারে না হ্যাঁ? পারে যদি বিশ্বাস করেন পারে যে বিন্দু না পাক পানিকে এত সুন্দর রূপ দিয়া বাহির করতে পারে সে কিনা পারে আলা কুল্লি সব জিনিসের উপরে ক্ষমতা রাখে ফেরেস্তারা বলবে আদখিল মান আম্মারাক তোরে যে আবাদ করছে তোর সাথে যা সম্পর্ক ছিল তোর সাথে যা দিল লেগা ছিল বারবার ঘড়িকে দেখতো হায় কখন আজান দিবে কখন মসজিদে যাব মাঝে মাঝে রাগও হয়ে যেত আরে কেন আজানের বিশ মিনিট আগে খুললে কি হয় আজানের এক ঘন্টা আগে খুললে কি হয় আমরা এটা দাঁড়ায় থাকি বাহিরে গরম খুললে তো একটু ঠান্ডায় বসতে পারি আল্লাহর দুটা জিকিরও করতে পারি আল্লাহর সাথে কিছু কথাও বলতে পারি মনে উঠলো এই জন্য বলতেছি মেরে দোস্ত আল্লাহ তো এই উম্মতের বাচ্চা বাচ্চাকে কালিমুল্লাহ বানাইছিল কিন্তু এই উম্মত বুঝলো না আর জানলো না আর চিনল না এই উন্মতের নারীও কালিমুল্লাহ এই উন্মতের বাচ্চাও কালিমুল্লাহ এই উন্মতের ব্যবসায়ীও কালিমুল্লাহ এই উন্মতের প্রত্যেক ব্যক্তি কালিমুল্লাহ কেননা আল্লাহ এই উন্মতকে কালাম দিতে কালামুল্লাহ কোন উম্মতকে কালামুল্লাহ দেন নাই সমস্ত উম্মতকে দিতেন আল্লাহ কিতাবুল্লাহ এই উম্মতকে দিতেন কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ কেননা আল্লাহ এই উম্মতের সাথে বিনা শর্তে কথা বলতে চান কোনো শর্ত নাই কোন চাওয়া পাওয়া নাই কোন শর্ত নাই কিন্তু মুসাল ইসলাম কথা বলতে হইলে শর্ত ছিল তুর পাহাড় হইতে হইত চুটা খুলতে হইত সময় নির্ধারিত ছিল কথার মেসদার পরিমাণও নির্ধারিত ছিল বেশি বললে বলতো কালকে আইস এই উন্মতের জন্য এরকম কোন শর্ত নাই কোরআন পড়তে থাকো তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে এক সময় তুমি রেখা দিবে আমি রব তোমার সাথে কথা বলতে বলতে ক্লান্ত হব না এটা হলো কালাম আর যদি তুমি আমার সাথে বলতে চাও তালি রবি আল্লাহ তালু বলতে সাল্লি উস্তাল্লি সে যেন নামাজে দাঁড়ায় যায় আরে দোকানে বসে আছো না দাঁড়া যাও নকলের জন্য দাঁড়ানো শর্ত না নকলের জন্য কেবলাও শর্ত না আইনামা তু আল্লু ফতাম্মা যেদিকে তাকাবে ওদিকে আল্লাহ ডাইনে তাকাও তো আল্লাহ বামে তাকাও তো আল্লাহ সামনে তাকাও তো আল্লাহ পিছে তাকাও তো আল্লাহ গাছে তাকাও তো আল্লাহ উপরে তাকাও তো আল্লাহ নিচে তাকাও তো আল্লাহ নকলের জন্য কোনো কেবল শর্ত না দোকানে বসে আসো কথা বলতে মনে চাইতেছে আল্লাহর সাথে উঁচু করে ওইখানেই দাঁড়ায় যাও আর পড়তে থাকো আর কথা বলতে থাকো মাইনুসাল্লি মাইয়ুরিদু আইয়া তাকাল্লামা মা আল্লাহ ফালিউসাল্লি মুসাল্লি ইউনাজি রব্বা মুসাল্লি ফলাকান্নুর ومن أدخلت فلهم النور فصار نور على نور তোর ব্যক্তিগত নূর আছে যাদেরকে ঢুকাইতো তাদেরও নূর আছে বিদায় তুমি যদি যমুনা ব্রিজ দেখানোর মতো দেখাইতে দেখাইতে বলতে রাত পার করো তাইলে আমার সুযোগের আগুন চিরদিনের জন্য নিবা যাবে তুমি এদেরকে পার করাবে তাইলা ইয়াসহুর এরা যেন খবরই না পায় ফুলসেরাত কখন গেল বাসে বৈশা ঘুমায় থাকলে দুস্তরে গেছে দোস্ত যমুনা ব্রিজ আরোয়ার আগে জায়গায় দিই বাস গেছে ঘুমায় বাস যমুনা ব্রিজ পার হয়ে সিরাজগঞ্জ ঢুকা গেছে চোখ খুলতে যমুনা ব্রিজ বা পার হয়ে গেছে শেষ ওই দিন বুঝে আসবে দ্বিতীয় আল্লাহর স্থান আল্লাহ মুসলমান বানায় দুনিয়াতে ইসলাম মার করে দিচ্ছে আজকে কদর নাই আমার কাছে কিমত নাই আমার কাছে ইসলামের তলব নাই আমার কাছে তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় মেরে দোস্ত মেরে দোস্ত হ্যাঁ দিলের ব্যথা আপনাদেরকে বলতেছি কবি সত্য বলতে দর্দে দিল কিসতে কাহো কুই তো গম খার নেই আয় খোদা তেরে সেওয়া কি তো মদদগার কেউ চায়া পায় না চায়া নবী চায়া পায় না নবীরা চোখের পানি ছড়ায়া পায় না হাদিসে আছে ফতারাত আল মুসা আল আলওয়া كتب التوراة بيدي মুসা আল ইসলামের কিতাব আল্লাহ নিজের হাতে লেখছেন লেখা মুসা আল ইসলামকে দিতেন মুসা আল ইসলামের এই উম্মতের মর্যাদা দেখা বা তারাদাল আলওয়া সমস্ত গুলা উঠে টিকা মেরা পালায় দিতে আর বলছে মজা আলমি উম্মা আমার সৌরার দরকার নাই আমাকে উম্মত বানায় দেন এটাই চলবে হায় কেউ চায়া পায় না আর না চায়া উম্মতে মুহাম্মদি হয়ে আসবে তিন তিন মাঙ্গে মিলাও যাওয়া ছাড়া নেই গড গিফটেড আল্লাহ আমাদেরকে গিফট দিতে মোহাম্মদ কিমত নাই জানি মোহাম্মদ রসুল্লাহর উন্মত কে আর মোহাম্মদ রসুল্লাহর উন্মতের কাম কি আর মোহাম্মদ রসুল্লাহর কুম্মতের কাম কি জানি হায় জানি না আমরা কোন উন্মত তো এতটুকু আপনাদেরকে জানাইতে চাই কেমতের দিন আল্লাহ দোস্ত হাবিব বললেন আল্লাহ এই যে বন্ধু আমার উন্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন কিন্তু কেন আমার উন্মতের গুণগুলো কি যেন কেউ না জানে এই জন্য হ্যাঁ এখনো আল্লাহ বলার সময় আসেনি সামনে চলি আল্লাহ বলে বন্ধু বন্ধু বন্ধু আপনার উন্মতের ভুল তো আমি আপনাকেও জানতে দিব না কেননা আপনার উন্মতের ভুল যদি আপনি জানেন আর আপনার দিনে যদি ব্যথা লাগে তো আমি এই ব্যথা সহ্য করতে পারবো না বিনা আমি পর্দার ভিতরে আপনার উন্মতের হিসাব নিব আপনার উন্মতের ভুল আমি ছাড়া কেউ জানবে না আপনাকেও আমি জানতে দিব না ওই উম্মত ওই নবীর উম্মত ওই নবীর উম্মত বিসর্জন দিয়ে সবকিছুর দিকে নবীকে বলতে সোনা পাহাড়ের পাহাড় পাহাড় সোনা পাহাড় চান্দি পাহাড় পাহাড় পাহাড় পাহাড় সবকিছু আপনার জন্য তৈরি যাবেন তো আমরা নিজে তৈরি বলতেন না না না আমি একা হইতাম তো সবকিছু নিয়ে আনিতাম উন্মতের দিকে তাকায় আমি নিতে পারি না আমার উন্মত আমার উন্মত আমার উন্মত আমার উন্মত নিশাই আমার উন্মত আমার উন্মত নিশা আমার উন্মতি আমার মেরে ভাইও মেরে দুঃখ মেরে আজিজ আজকে উন্মত জমিকে ছাড়ছে সব কিছুকে হাত ছাড়িয়ে দিয়ে নিতে قلتم لا لا محمد رسول الله لا لا محمد رسول الله سورة لا لا محمد رسول الله سيرة لا لا لا لا محمد رسول الله طريقة لا لا لا لا محمد رسول الله دل السقى لا لا لا محمد رسول الله الكتب لا لا لا لا محمد رسول الله كلك لا لا لا لا محمد رسول الله فتك لا সব লিখে সেই উন্মতের জন্য সব ছাড়া হয়েছে বলতে আপন ইয়মান আসুন একদিন পাবো তো সুক্রিয়া আদায় করব। না পাবো তো সবর করব। এইভাবে আমি দুনিয়া কাটাইতে চাই আল্লাহ এইভাবে দুনিয়া কাটাইতে চাই আবু হরাইরা আসছে দেখে পয়সা নামাজ পড়ে বলে আতুসল্লি জালে জানি আর পয়সা নামাজ পড়তেছে ও আনটা আহরা আজাদ আর আপনি সোয়াবের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী যেই ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়ে বসা ব্যক্তি তার অর্ধেক সোয়াব পায় আপনি কেন বসে নামাজ পড়তেছেন বলতেছেন চু চু চু ইয়াবা খুদার তরুণে দাঁড়াইতে পারতেছি না আবু হরারা চোখে পানি চলে আসছে পিঠে হাত ফুলায় বলতেছে লাহ আবা হরারা আবু হরারা কান্দো কান্নার কোনো কারণ নাই ফাইনা সিদ্ধান্ত কেমতের দিন যে দুনিয়াতে আল্লাহর জন্য খিলাকে সহ্য করবে কেমতের কঠোরতা তাকে ছুঁইবে না ও মেরে ভাইও ও মেরে আলু আমি আপনাদেরকে কেমনে বুঝাবো বরিশালের সন্তান আপনারা আমার এক মাটির জাতি আমি আপনাদেরকে কেমনে বুঝাবো আমার দিলের জাতি কেমনে বুঝাইলে কোন ভাষায় বুঝাইলে দেখলাম ওই মোহাম্মদুর রসুল্লাহ উম্মত বানায় আল্লাহ পাঠাইছে আমাদের যখন উঠতেছে আরো সে যখন চড়তেছে তো দিলে দিলে কিছু যেন ভাবতেছে বলতে বন্ধু কি ভাবেন দুনিয়ার তীক্ষ্ণ অভিজ্ঞতাকে ভাবতেছেন তো বলছে না না বাবার কিছুই নাই আমার তালাশে দিত আমি আপনার তালাশে দিই আমার উদ্দেশ্যের পিছনে দৌড়াইল আমি আপনার উদ্দেশ্যের পিছনে দৌড়াই ফাইনাল মুসাল মুহিবু আনসাল মাহবুব মুসা আমার ভালোবাসার পিছনে লালায়িত ছিল আমি আপনার ভালোবাসার পিছনে লালায়িত ওই মুহূর্তে মেয়েকে চায় নাই বলতে লালুকা বিনতি ফাতেমা কলিজার টুকরা ফাতেমাকে চাই না ওলা তালুকা আম্মি আব্বাস মাথার মুকুর চাটাকে চাই না চাইলে কি চাও আসালুকা উন্নতি উন্নতি উম্মত চাই উম্মত চাই উম্মত উম্মত কেন কেন কেন কেন আন্তর রব্দুল করিম তো বন্ধুকে সান্ত্বনা দিতেছে বন্ধু তিনি আমার তাকে ইসমাইল আমি কেয়ামতকে দুইবার ধরা দিচ্ছি আমটা সকল উন্নতি উন্নতি তোমার চিৎকার হবে উন্নতি উন্নতি বইলা আমি বলবো রহমতি রহমতি নিরানব্বই রহমত রাখা আছে নিতে থাকো আর চাদুরে পেঁচাইতে থাকো আর উন্নতকে পার করতে থাকো তুমি ওই দিন যাবে আমি দিব তুমি সুপারিশ করবে আমি মঞ্জুর করবো হায় ওই নদীর সময় কিচ্ছু চায় যে মার খেয়া চোখে পানি আসে না উন্মতের জন্য জানে যদি এই মুহূর্তে আমার চোখে পানি আসে তো কেমন পর্যন্ত আর এই দুনিয়া থাকবে না আমার উন্মত টিকবে না কেন আমার রক্তের উপরে আমার কন্ট্রোল নাই এটা বোঝা যাক বোঝা যায় বইয়া যায় বইয়া যায় কোনো পরমা নাই কিন্তু আমার চোখের পানির উপরে আমার কন্ট্রোল আছে বিদায় পানি ছাড়া যাবে না যদি কোথাও পড়লো তো এরকম তুফান আসবে মুহের তুফান আসতে আসবে এরকম তুফান আসবে কেমন পর্যন্ত আমার উন্নত সব বিনাশ হয়ে যাবে চোখে পানি আনা অথচ ফতেমার দুর্দশায় পানি রাখতে পারেন না সূর্যের কলিজার টুকরা জ্বরে আক্রান্ত চলে গেছে দৌড়া করে যে একবার আঘাত করছে জিজ্ঞাসা করছে কে বলছে তোমার আব্বা যান বলি যা টুকরা চলে আসছে শুনছি তুমি অসুস্থ বলছে আব্বা আপনি একা বলছে না না না না আরবের সর্দার ইমরান বিন হুসাইন আমার সাথে বলছে আব্বা আব্বা আব্বা ইমরান বিন হুসাইনকে নিয়ে আসছেন আপনার কলিজার টুকরার কাছে এতটুকু কাপড় নাই সে পর্দা করতে পারে ও দোস্ত দুনিয়া কোনদিন দেখে না মোহাম্মদ রসুল্লাহকে খালি গায়ে ওই দিন আলসওয়ালাও দেখতে আর আলসওয়ালাও বরদাস্ত করতে নিজের গায়ে চাদরকে উঠাইতে দেওয়ালের উপর দিয়ে ফিকা মারতে আর বলতে বেটি ও আমার কলিজার টুকরা এটা তারা পর্দা করে আনে পর্দা করতে আল্লাহ রসুল ঘরে ঢুকতে চারপাইয়ের ভিতরে বসতে ফতেমা আয়সা চান দিকে বসতে আর এইখানে মাথা রেখা চোখের পানি খালি শরীর মোহাম্মদ রসুল্লাহ শরীরে আথারের জাসাদে আথারের উপরে চোখের পানি ঝরাইতেছে মোহাম্মদ রসুল্লাহ সইতে পারেন না নিজের ডাইন কালো ফাতেমার গালের উপরে রেখা দিয়া চোখের পানি টপ টপ হয়ে পড়তেছে ফাতেমা বলতেছে আব্বা আব্বা আব্বা আব্বা শরীর ডাকার মতো কাপড় নেই কোনো পরোয়া নেই কিন্তু কয়েকদিন পর্যন্ত পেটে কিছু নাই চোখের পানি না আসতে পারেন নাই কলিজার টুকরা চোখের পানির উপরে গালের উপরে গাল রেখা বলতেছে ইয়া বোনা ইয়া মা সত্য সালামি দাওয়াকা ও আমার কলিজার টুকরা তোর আব্বু তিন দিন পর্যন্ত কিন্তু ট্যাক্স করা দেখে নাকি পারিয়া দোস্ত দুনিয়ার থেকে যখন বিদায় নেয় তোর চোখে পানি ছিল ফাতেমার জন্য আর হাসান হুসাইনের জন্য না আয়েশার কলিজার টুকরা ছিল আল্লাহ হুম্মালা তা হদিনী কি হচ্ছে আয়েশা ও আল্লাহ আয়েশার ভালোবাসায় তুমি আমাকে ধরো না কে আমাকে দিই আমি আয়েশাকে একটু বেশি ভালোবাসি আয়েশার জন্য কোনো অভিযোগ ছিল না আলে বাইকের জন্য কোনো দরকার ছিল না হাসান হুসাইনের জন্য দরকার ছিল না কিভাবে জানি আপনাদেরকে বুঝাবো কলিজার টুকরা হাসান আর হুসাইন হুসাইন আম্মাটনকে দেওয়ালে দাঁড়া করায় রাখতে দরকার আম্মাজনকে ছাড়া করাইছে দরজার ভিতরে বলতে আমার ঘরে যেন কেউ না ঢোকে আজকে এক ফেরেস্তা আসবে যে কখনো আসে নাই আর কোনোদিন আসবে না বিশেষ এক কাজ নিয়ে আসবে কেউ যেন আবার করে না লোকে হুসাইন আসতে দৌড়ায়া আম্মা যান দরজায় হুসাইন বলে নানা যান কোথায় বলে ভিতরে যাওয়া যাবে না হাতে থাবা দিয়ে ধরছে ছোট বাচ্চা চটকা মারছে লাভ দিয়া ঘরের ভিতরে ঢেকা গেছে নানা যানের স্কুলে বৈশা গেছে আম্মা যান ভাবতেছে হায় করলাম কি হুসাইনকে তো বাধা দিতে পারলাম না কিছুক্ষণ করে চিৎকারের আওয়াজ আসতেছে চিৎকার কান্না সুর বাড়তেছে আম্মা যান বললেন যে কি করলাম কি করলাম ভিতরে তাকায় দেখে হুসাইন কুলের ভিতরে বসা আর কালের ভিতরে কাজ লাগা চোখের পানি ছড়ায় চিৎকার দিয়া কাঁদতেছে আম্মা যেন দৌড়ে ধরতেছে কি হলো কি হইলো কি হলো বলে ওই ফেরেস্তা আসতে আমার এই কলিজার টুকরা নাতিকে আমার উম্মত দবা করবে ফেরেস্তা ওই মাটির ছবি নিয়ে আসছে ওই ব্যক্তির ছবি নিয়ে আসছে ওই জায়গার শ্রীষ্ট আমাকে দেখানোর জন্য আসছে আমার এই কলিজার টুকরাকে আমার উন্মত শহীদ ফেরা এর জন্য কোন অভিযোগ না মৃত্যু লগ্নে চোখে পানি নিয়ে মরতেছে আমার পরে আমার উম্মতের রাখওয়ালকে আমার পরে আমার উম্মতের সঙ্গ দিবেকে আমার পরে কি আমার উম্মত একা হয়ে যাবে তুমি জবাব নিয়ে আসো জবাব আপনার উম্মতকে ছাড়বে না একা ছাড়বে না সাথে আল্লাহ আনবে নেই কি আছে আল্লাহ আছে আল্লাহ আল্লাহ আছে আল্লাহ চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে উন্মতের জন্য আর আমি লম্বা টানতে চাই না কেমতের মাঠে উঠবে চোখে পানি নিয়ে হাদিতে আছে যখন পর মারবে পর পর মারবে পর তো ইয়াকুম কি ওয়াকুম উঠবে কানতে কানতে বলতে বলতে জিবরিল জিবরিল জিবরিল জিবরিল তারাপ্ত উন্নতি আলা শফির জাহান্নাম وجئتني لتخبراني জিবরিল আমার উম্মতকে কোথায় রেখা আসো হায় জাহান্নামের কিনারে তো রেখা আসো না আমার উম্মত কোথায় কোথায় রেখে আসছো আমার উম্মতকে কোথায় রেখা আমাকে উঠাইতে আসছো কোথায় রেখা আমাকে নিতে আসছো জাহান্নামের কিনারে তো রাখো নাই কোন জায়গায় রেখা আসছো জিবরিল হাক্কা বাক্কা খায়া যাবে কসম খাইতে বাধ্য হবে মা সাক্কাল আরদা আহাদুল ইল্লা আপনি ব্যতীত কেউ জমিনকে পারে আপনার কোথায় আমি এই তিন আল্লাহকে স্থান বড় এই তিনের বিনিময়ে একটা জিনিসের সম্পর্ক দুটা জিনিসের সম্পর্ক আমাদের সাথে হয়তো বেড়ে দোস্ত চির সফলতা অর্জন করব না হয় চির অসফলতা অর্জন করব সফলতা আর অসফলতার সম্পর্ক কার সাথে কার সাথে আমাদের সাথে কার সাথে আমাদের সাথে হয়তো অ্যালান হবে চাহিদা ফুলান উগ্ন ফুলান ও অমুকের ছেলে অমুক কামিয়াব হয়ে গেছে আর কোনদিন অসফলতার মুখ দেখবে না অথবা এলান হবে সাকিয়া ফুলান উগ্ন ফুলান অমুকের ছেলে অমুক অসফলতাকে আটকিয়া হয়েছে সফলতা অসফলতার ছোঁয়া লেগে গেছে অসফলতার ভিতরে পতিত হয়ে গেছে আর কোনদিন সফলতার ছোঁয়া দেখবে না কোন সৃষ্টির সাথে সফলতার সম্পর্ক নাই অসফলতারও সম্পর্ক নাই শুধু মানুষের সাথে আর জিনের সাথে সফলতার অসফলতার সম্পর্ক হয়তো চিরদিনের কামিয়াব হবে না হয় চিরদিনের অসফলতার মুখ দেখা থুবড়ায় জাহান ভিতরে পড়বে হায় মেরে দোস্ত স্থানের বদলা স্থানের বিনিময় তোমার সাথে সফলতার সম্পর্ক সেই সফলতা ফেরেস্তাও কোনোদিন মুখে দেখবে চোখে দেখবে না ওই সফলতার আসবাব ওই সফলতার আসবাব হইল দিন এই সফলতার আসবাব কি দিন দিন দিন দিন দিন ইন্নাদ্দিন ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه দিন দিন দিন দিন দিন দিন ওই সফলতার আসবাব চাবি চাবি চাবি কাঠি ওই সফলতা অর্জন করতে হলে দিনের মাধ্যমে অর্জন করা যাবে সোসাইটির মাধ্যমে না বস্তুর মাধ্যমে না পয়সার মাধ্যমে না ক্ষমতার মাধ্যমে না আধিপত্যের মাধ্যমে না সম্পত্তির মাধ্যমে না শক্তির মাধ্যমে না দুনিয়ার কোন বস্তুর মাধ্যমে না হায় হায় হায় আমি এই জন্য বলি যদি দুনিয়ার বস্তুর মাধ্যমে অর্জিত অর্জিত করা চাইত যদি দুনিয়ার কোন বস্তুর মাধ্যমে অর্জিত হইত তাইলে নবীদের পরে সবচেয়ে বড় মর্যাদা আবু তালেদের হইত কেন কেন কেন ওই নবী যিনি সৈদিদুল আউ্বাল ইমামুল ইনসান ইমামুল আম্বিয়া হ্যাঁ আব্বাস রাজি আল্লাহ তালানো একদিন বলতেছে ভাতিজা ভাতিজা তুমি যেদিন জন্ম নিত ওই দিনই আমি বুঝা পেয়েছি চাচা কি বলছেন যে তোমার যে মর্যাদা আকাশ পার করা চলে যাবে এটা আমি প্রথম দিনই বুঝা পেয়েছি চাচা কি করে বুঝলেন তুমি সুপে সাদেকের সময় জন্ম নিত সূর্যের আলো উঠতে শুরু করতে দিন ডোলা গেছে এক সময় ডুবতে শুরু করতে রাত সূর্য ডোলা গেছে চন্দ্র হাসতে শুরু করতে চন্দ্র ডাইনে ছিল বামে ছিল তোমাকে পাইতে সোয়াইটি চন্দ্র তোমার মাথার উপরে চলে এখানেই শেষ না হ্যাঁ তোমাকে পাইতে সোয়া দিছি তুমি ডাইন হাত লাগতেছ চন্দ্র এদিকে লাভ দিতেছে বা মাছ এদিকে করতেছ চন্দ্র এদিকে লাভ দিতেছে তুমি পাও এরম করতেছ চন্দ্র এদিকে লাভ দিতেছে তোমার চার হাত পায়ার পায়ের চার উপরে চন্দ্র উপরে নাচতে ছিল মুচকি হাসি দিয়া বলতেছে চাচা চাচা চাচা জানেন চাচ্ছি বলতে ছিল এটা তো জানি না বাতি যা আমি কোথায় আর চাঁদ কোথায় এটার কি করে আমি জানবো বলে আন্নাল কামারা ইউহান চাঁদ আমাকে কান শুনাইতেছিল অয়ুহা কি নি চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল আর কান্না থেকে আমাকে বিরত রাখতেছিল কেন আমি না কাঁদি কাঁদলেই আমার আম্মার কষ্ট হবে ওই মোহাম্মদুর রসুল্লাহকে আশ্রয় দিই আমি কেমনে যে বুঝাবো আমার বরিশালের বাইরের আমি এই মাটির সন্তান কেমনে বুঝাবো আপনাদের শুধু এতটুকুই না এতটুকুই না ওই নবীকে আশ্রয় নিতে সেবা বলতেছে যখন বাহির হইতে মার প্যাটের টিকা বাহির হইতেছিল দুনিয়া বাহির হইলে দুর্গন্ধ ছড়ায় ও কান্নাল মুস্কা সারা দুনিয়া যেন মুস্কার আম্বরের গ্রাম ছড়ায় নিতেছিল এরকম ভাবে হইতে সেই আপ কোন ময়লা তার উপরে নেয় নিচেন ক্লিন কেউ যেন ওয়াশ করছে ভিতরে নাবি কাটা অবস্থায় করা অবস্থায় মুসলমানি করা অবস্থায় মার বাহির হয়েছে আমি মাত্র জমিনে রাখছি রাখতে দেরি টাইম টাইট হয়ে উঠছে উল্টা পড়ছে আর সিদা শেষদায় চলে আবার সোজা শেষদার দিকে বৈশা উঠা পড়ছে শাহাদা আঙ্গুলি উপরে উঠাইছে আম্মা যান বলে উঠাইতে দেরি শেফা বলে উঠাইতে দেরি সমগ্র জগৎ আমাদের সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় না পারস্য সম্রাটের রাজপ্রাসাদ দেখতেছিলাম রুমের সমস্ত শহরগুলাতে দেখতেছিলাম আর ভাবতেছিলাম এটা কোন বাচ্চা কোন বাচ্চা কোন বাচ্চা বলে বাস তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়তে আমি দৌড়ে এক করে নিছি ছাদ ফাটতে ম্যাগের টুকরো আমার ঘরে ঢুকতে পুরা ঘর মেঘে আচ্ছন্ন হয়ে গেছে কিছুক্ষণ পরে বাচ্চাকে আমার কোল থেকে গায়েব করা দিতে উপর থেকে আওয়াজ আসতে তুফু বিহার এই বাচ্চাকে নিয়ে সমগ্র জগতে চক্কর কাটো হাত্তা ইয়ালামুল খালকা বিস্তিহি না পিহি যেন সমগ্র সৃষ্টি আর নাম আর এর গুণাবলী জানে তারপরে তারপরে আম্মা জান আমি শুনতেছি ফেরেস্তা বলতে যেন বলতেছে আরিদু আলাইহি কুল্লা রুহানি সমগ্র রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো মিনাল মালাইকা ওয়াল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াল তাইরি সমস্ত মখলুকাতের রুহানি জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরা দাও আর সমস্ত নবীদের বিপদ এই বাচ্চাকে দিয়া দাও আতুহু খুলুকা আদম معرفة شيء شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة نوح بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس صوت داود جهاد يوشع حب دانيال وقار إلياس سهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر واضمنوه في جميع أخلاق النبي সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবালো ওই মোহাম্মদের মৃত্যু একে আশ্রয় দিতে আবু তলে কিন্তু বাঁচতে পারে না পোশাক বইনা গেছিল ফেরা উড়ে কিন্তু কেউ তো ঠেকায় আসতে পারে রাউনের পোশাক হইতে তো হইতে কি হইছে কিছু আসে যায় না কেননা কেননা কেননা সফলতার হুমাকে আত্মীয় ধরা হয়েছিল হুমা বুঝেন হুমা ওই পাখি যেটা মাথায় বসলে বলে বাদশাহ হয় এটা কয় হুমা পাখি না ছোটবেলা শুনছি না কি বলেন ওই পাখি একটা কবুতর আছে আমাদের দেশে শুনতাম এটা যে জায়গায় বসে আর নিচে বলে সোনার কঞ্চি থাকে ছোটবেলা শুনতাম ঠিক না শুনছেন আপনারা কখনো আমাদের দেশে শুনছি যে একটা কবুতর আছে এটা সোনালি রঙের এটা যেখানে বসবে ওইটার নিচে নাকি সোনার কঞ্চি থাকে ওই পাখি যেটা মাথায় বসলে বাদশাহ হয় আত্মীয় ওই পাখি ধরা ফেলছে আত্মীয় দিনের উপরে উঠা গেছে দিনকে ধরা ফেলছে আসিয়া পার হয়ে গেছে আসিয়া বাদশাহ হয়ে গেছে আল্লাহ বলে আসিয়া ফেরাউন থেকেও মুক্তি দিলাম এই ব্যাগ জন্য জান্নাত বানায় তোর সামনে পেশ করে দিলাম আসিয়া জান্নাত দেখতে মুক্তি হাসি দিতে চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহ পূজা করতে আসিয়ার চেহারা হাসির পরে মলিন গেল হলো আসিয়া মনে মনে বলতেছিল জান্নাত আছে রানী আছে রাজা নাই এই জান্নাতের কোন মজা নাই ঠিক না মজা আছে রানী আছে রাজা এই জান্নাত দিয়ে কি হবে রাজা তো চাই আল্লাহ বলে আসিয়া আসিয়া আসিয়া এরকম রাজা দিব যার উপরে কোন রাজত্ব নাই মোহাম্মদ রসুল্লাহ তোমার জান্নাতের রাজা এই জন্য মেরে দোস্ত সবচেয়ে বড় তিন স্থান তার উপরে কোন স্থান কারোর উপরে আমরা নাই এটার উপরে বড় কোন স্থান নাই তিন স্থানের বিনিময়ে দুই জিনিসের সম্পর্ক আমাদের সাথে সফলতার অসফলতা সফলতার আসবাব তিন তিন কোন বস্তুর বিনিময়ে মানুষের ভিতরে আসবে না বস্তুর বিনিময়ে মানুষের ভিতরে টিকবে না বস্তুর বিনিময়ে দিনকে সংরক্ষিত করা কবরে দেওয়া যাওয়া যাবে আমি কি দিতে পারলাম দিন বস্তুর বিনিময়ে কারো জীবনে আসবে না বস্তুর বিনিময়ে দিনকে টিকায় রাখা যাবে না বস্তুর বিনিময়ে দিনকে ধরা নিয়া কবরে পৌঁছা যাবে না দিন হইল সফলতা চাবি আর কাঠি দিন যার ভিতরে আছে ওহ কেমনি যে বুঝাবো ছয়বার আমি কিন্তু দিয়া গেছি কয়বার এই ডিসেম্বরের ছয় তারিখে যেদিন বড়দিন সারা রাত্র আমি প্লেনে উঠতেছিলাম ব্যাংকক থেকে নয় ঘন্টা সফরে সকাল পাঁচটা সোয়া পাঁচটায় আমি ইন্দুপিয়ার রাজধানী আদি আবাবায় নামি যখনই যাই ওইখানে ছয়বার এই ষষ্ঠমবার তো গেলে বেলাল রবি আল্লাহ আনুর মাতৃভূমি জন্মস্থান হইল আদিস আবাবার থেকে দেখ থেকে দুই ঘন্টা না যখনই যে আমার বেলাল রবি আল্লাহ আনুর কথা মনে করে যে বেলাল কোন দেশের মানুষ তুমি রংটা তোমার এরকমই হয়তো ছিল এই মাটির যখন তো রং তোমার এরকমই এই দেশের হওয়া সত্য তুমি এরকম বাজি মারলে যে তোমার মতো বাজি মারার ক্ষমতা আর কেউ রাখে না বাজি বোঝেন তো না বোঝেন না বোঝেন আমার কথা বোঝেন আমি তো বরিশালের হইল বরিশালের বাসা আমার মুখ দিয়ে আসবে না আমি বড়ই হিন্দি এমন পরিবেশে যে পরিবেশে ঢাকায় কুটকি কথা ছাড়ার কোন কথা মুখে আসে বেলাল ওইখানে কেউ নাই বেলাল ওইখানে ওইখানে মাফ করবেন আমি গোস্তাখানা বলতেছি চারজন চারজনের জায়গায় কিন্তু বেলাল ওইখানে ওইখানে কেউ নাই সবাই কেউ নবীকে জান্নাতে পদরণী শুনাইতে পারে না মেরাজের রাত্রে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ বেলালকে ফাঁকিও দিতে পারেন না হ্যাঁ? সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব আমি কৃত দাস হইলে কি হবে আমি কালো হইলে হবে কি হবে আমি মনোরম হইলে কি হবে আমি ইন্দুপিয়ার হইলে কি হবে আমি হাবসার হইলে কি হবে আমার কোন দুনিয়াবি আমার কোন দুনিয়া মর্যাদা নাই তাতে কি আসে যায় আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না আমি আপনার আগে আগে আছি আগে আগে আছি জান্নাত ভ্রমণ করতেছে বলতেছে কার পদনী জীবনে মুস্কি হাসি কার পদনী মুস্কি হাসি কার পদনী মুস্কি হাসি চতুর্থবার আর না বইলা পারতেছে না জিবরি আলাইহিস সালাম বলতেছে আবদুকা বিলাল আপনার গুলাম বেলাল বলে কোথায় কোথায় জান্নাতে চলে আসছে বলে না না না না না না আপনি আসার পরে আপনার পদধ্বনি কিন্তু বেলাল মক্কার জমিনে চলে আপনাকে পদধ্বনি দেবে আরে বেড়ে ব্যস্ত আমি দৌড়াইতেছি সময় মনে হয় নাই আরো আরো আরো আগে আরো আগে সবাই নিজ নিজ কবর থেকে উঠতে বাধ্য কিন্তু বেলাল নিজ কবর থেকে উঠবে না যদিও তার কবরের মাঝে আর মাহবুবের কবরের মাঝে তিন থেকে সাড়ে তিন হাজার কিলোমিটারের দূরত্ব কিন্তু কে আমাদের দিন বেলাল ইয়াখরুজ তাহা কাদামি আনা আখরুজ বাবু বকরিম বিয়ামিন وعمر بشمالي وبلال يخرج تحت قدمي কেমতের দিন আমি উঠবো আমার ডাইন হাতে আবু বকর বাম হাতে ওমর বেলাল আমার পায়ের নিচের থেকে ও বেলাল বেলাল কোরবান যাও তোমার উপরে খবর তো বানাইলা দামেশকে কিন্তু উঠবা কেমতের দিন বন্ধুর পায়ের নিচের থেকে সাড়ে আটটা না হ্যাঁ হ্যাঁ? তো মেরে দোস্ত মেরে দোস্ত আরো আগে আরো আগে আরো আগে আমি আপনাদের দিলকে ঝাঁকড়াইতে চাই আমার জাতি আমার জাতি আমার হক আছে আমি এই বেড়াটির সন্তান আপনাদের উপরে আমার হক আছে আমার উপরে আপনাদের হক আছে আমি আপনাদের দিলকে ঝাঁকড়াইতে চাই হ্যাঁ ইমান তো যদি একটাও কয়লা থাকে আর ওটা চলন্ত হয় তাহলে কুয়াইতে কুয়াইতে কোটি কয়লাকে জ্বালায় আগুনের এক কুণ্ড বানানো যায় আমিও চাই বরিশালের মানুষের দিনের উপরে সোয়া যদি ইমান বাকি থাকে যদি বিন্দুও বাকি থাকে এটাকে সোয়া সোয়া এক আগুনের কুণ্ড বানাইতে চাই যে এই কিনা এই আগুনের কুণ্ড নিয়া দুনিয়ার যেই দিকে চলবে ওই দিকের মানুষের দিনকে চালায় ছাড় ছাড় করে এরকম বানাইতে চাই এরকম আরো আগে চলেন আরো আগে আরো আগে আরো আগে আরো আগে কাউকে মোহাম্মদুর রসুল্লাহ মৃত্যুর পরে কাউকে মোহাম্মদুর রসুল্লাহ মৃত্যুর পরে নিজের জিয়ারতের জন্য দরখাস্ত করেন না যে আও কিন্তু বেলাল যখন মদিনা ছেড়া চলে গেছে বলতে মা বা লুকে যাবে না ও বেলাল কি হইল এরকম কি ঘটলো যে আমাদেরকে ছেড়েই চলে গেল আর একদিনও তুমি আসো না আমাদের কাছে কি হইল বেলাল ঘটলো কি বলো না তো বলতে কিছুই ঘটে নাই মোহাম্মত মোহাম্মত মোহাম্মত মোহাম্মত সকালে ঘুমের থেকে উঠতে চলে আসছে মদিনা মোরাব্বারায় সালাম দিতে রওজায় আসারে আসছে বেয়ারতের জন্য বন্ধুর বেয়ারতে আগে আর আমি পারবো না এটা তৃতীয় চতুর্থ চতুর্থ সব মানুষ কবর থেকে উঠবে ও মেরে দোস্ত নদী কৌশ উঠোক আর কুতুব উঠুক অলি উঠোক আর মুক্তি উঠুক মহাদ্দেশ উঠোক আর আলেম উঠুক হাফেজ উঠুক আর কারি উঠুক কেউ কিছু বলবে কেউ কিছু বলবে কিন্তু এক ব্যক্তিত্ব বেলা কবর থেকে উঠবে ওই আসদিন উঠেই আজান মেরে দিবে আমাদের মাঝে পায়ে হাইটা যাবে উপাতান ঘোরাতান ল্যাংটা এবং পায়ে হাইটা বেলাল শুধু লাল কুটের উপরে চড়া যাবে কেমতের মাঠে সবার আল্লাহ আমল্লামা যাবে সবাইকে কাঠ করে করাবে বাঁচার মতো কারো রাস্তা নাই কিন্তু বেলালকে ডাকবে বেলাল বেলাল বেলাল বেলাল আব্দুল্লানা বেলাল আজকে একটা আজান আমাদেরকে শুনে দাও তোমার আজানের জন্য আমি আল্লাহ সমগ্র ফেরেস্তা সমগ্র জান্নাতের নিয়ামতের ভুল সমস্ত আউ্বালিন আর আখারি অপেক্ষমান আমি আজকে তোমার কাছ থেকে শুধু একটা আজান চাই কিচ্ছু চাই মেরে ভাইও তিন নামত সবচেয়ে বড় ওই তিন নামতের বিনিময়ে এক জিনিসের সম্পর্ক আমাদের সাথে জুড়া দিতেন সেটা হলো সফলতা সফলতা সফলতা সৌদ সৌদ সৌদ সৌদ সৌদন অভিমা ফৌজান আজিমা এক ফৌজের তাল্লুক আমাদের সাথে জুড়ছেন ওটার আসবাব হল দিন দিন দিন দিন দিন আর দিন দুনিয়ার কোন বস্তুর বিনিময়ে না অর্জন করা সম্ভব না টিকানো সম্ভব না পাতায়া কবরে নিয়ে যাওয়া সম্ভব এটাই দেখাইতেছিলাম ষষ্ঠ ষষ্ঠ ষষ্ঠ মোহাম্মদ রসুল্লাহ কোরআন আসবে জান্নাত থেকে সমস্ত চোখ তাকলাইটা থাকবে আর রশিদুরা জান্নাতের দিকে টানবে কে সবাই বলবে আমাকে হয়তো ডাকবে কাউকে ডাকা হবে না আল্লাহ ডাকবে আইনা বেলাল ও বেলাল তুমি কোথায় খুদ ওয়াসুক ইলাল না ধরো আর জান্নাতের দিকে টানো যে রশি টানে সে আগে দরজায় পচবে যে সোয়ারি সে পরে পচবে বেলাল জান্নাতের দুয়ারে নিজের আকার আগে যায় পচবে চাচার কোনো দাম নাই আর দালালের মর্যাদার কোন শেষ নাই চাচার কোন দাম নাই আর দালালের মর্যাদার কোন বস্তুর মাঝে অর্জন সম্ভব না বস্তুর মাঝে টিকানো সম্ভব না বস্তুর মাঝে টিকায় নিয়ে যাওয়া সম্ভব না এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ এক মেহান্নকে নিয়ে আসতেন ওটা হলো দিনের মেহান্নত এক মেহান্নকে নিয়ে আসতেন তোমার মাঝে দিন ওই মেহান্নতের মাঝে আসবে তোমার মাঝে দিন ওই মেহান্নতের মাঝেই টিকা থাকবে তোমার মাঝে দিন ওই মেহান্নতের মাঝেই সংরক্ষিত অবস্থায় কবরে পচবে ছাড়া না ছাড়া না তীর তোমার মাঝে আসবে মেহান্নের মাধ্যমে কেননা মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিস আমাদের মূল্য আল্লাহর কাছে দিনের ভিত্তিতে অন্য কোন বস্তুর ভিত্তিতে না অন্য কোন জিনিসের ভিত্তিতে না আল্লাহ কে কোন জায়গার এটা তাকান না কে কোন সোসাইটির এটা তাকান না কে কোন বংশের এটা তাকান না কে কোন পুত্রের এটা তাকান না কে কোন পেশার এটা তাকান না ওহো মেরে দোস্ত বেলাল শকিত দাস আল্লাহ চাকরানির দিকে পর্যন্ত তাকায় চাকরানি ছিলেন চাকরানি ফেরাউনের বাড়ির চাকরানি মাস্তা চাকরানি মাস্তা মাথার চুল আসবায় ফেরাউনের মেয়ে পাল্লক মেয়ে ওর তো মেয়ে মুয়ে বাচ্চা বুঝতে কিন্তু ছিলই না হ্যাঁ ওর ভিতরে তো যোগ্যতেই ছিল না পালক মেয়ের চুল পরিপাটি করে চিরনি করে গেছে তো উঠাইতেছে ইসমি রব্দুল আলমী রব্দুল আলমিনের নামে উঠাই যান মেয়ে জিজ্ঞাস করতেছে মাস্টার আইয়ু রব্দি এটা আবার কোন রব এখানে তো আমার আব্বার নাম নাই এটা আবার কোন রব রব্বুল আলমী আমার আব্বার নাম তো ছিল রব্বুনা ইসমি রব্বিল আলা তাইলে না বুঝতাম আমার আব্বার নাম কিন্তু আমার আব্বার নামের গ্রান্ট পাই না ইমান তো ইমানই হয় দিন যদি মেহান্নতের মাধ্যমে অর্জিত হয় তো ওইটার কালারই ভিন্ন থাকে না কি কন পাকা আম গাছের পাকা আমের স্বাদও ভিন্ন আবার কালারও ভিন্ন মজাও ভিন্ন গ্রানও ভিন্ন আর কি কয় ফরমানিলের পাকানো ওটার কালারও ভিন্ন মজাও ভিন্ন রঙও ভিন্ন সবই বিগ্রাণও ভিন্ন ঠিক না হ্যাঁ? কি বলেন ইমান তো ইমানই হয় কোন রবের নাম নিতে জানো আল্লাহ খালা খানি ইমান বাড়তেছে আমাকে পয়দা করছে খালা কাকি তোরে পয়দা করছে খালা কা কি তোর বাপরে পয়দা করছে খালা কাল আলামী সমগ্র জগৎকে পয়দা করছে রব্বুল আলামী সমগ্র জগতের রব বস করতে দেরি মেয়ে দৌড়ায় বাপের কাছে চলে গেছে আবি আবি আবি আরে করছে কি আমাদের বড় খোদা না বলতে বলা হ্যাঁ হ্যাঁ আমি তোদের বড় খোদা আমাদের নাকি এক আছে বলে আবার কোন রব বলে আল্লাদি খালা কাকা যে তোরে পয়দা করছে খালা কান্না আমারে পয়দা করছে খালাকা কা মাস্তা মাস্তা পয়দা করছে خلق السماوات والارض وما فيهن আসমান জমিন এর ভিতরে যা সব পয়দা তো ফেরাউন বলতেছে ডাকা ডাকা ডাকা আমার বাড়িতে ডাকাতি হয়তো ডাকাতি অন্য কোথাও মাইনা নিতাম সোজা আমার বাড়িতে হ্যাঁ বলে ডাকো মাস্টারকে ডাকতে জিজ্ঞাসা করতে মাস্তা আইয়ু রব্বি নাস্তারবি কোন রবের খবর দিতস আমার মেয়েকে তো ইমান আরো বাড়তেছে ইমান আরো বাড়তেছে বলতেছে আল্লাহ জি রব্বি যে আমার রব রব্বা তোর রব রব্বা চিন্তা তোর মেয়ের রব রব্বা আলামী সমগ্র জগতের রব লা ইলাহা ইল্লাহু ওই আল্লাহ যে ছাড়া কোনো ইলাহ নাই আর রহমান আর রহিম আল মালিক القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفت الرزاق المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وهاب الرزاق الفتاح العليم القابض الباسط القابض الرافع المعز المدل سميع بصير الحكم العدل اللطيف القبير عليم العظيم الغفور الشكور العليم الكبير حبيب المقيت الحكيم الجليل الكريم الرقيب المجيب واسع الحكيم الودود المجيد الباعث شهيد الحق الوكيل القصد المجيد ولي الحميد الموصي المبدي المعين المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المنقذ المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأقوى الروح مالك الملك والجلال والإكرام المفسد والجامع والقلب والمغني المامي الطار النافع النور الهادي البديع الوارث والرشيد الصبور جل جلاله ولله الأسماء الحسنى فادعوا بها إي الله نمني إي الله إي الله إي الله قلت أنا قرأي جالو سال جالو أقول দুধের শিশু ছিল পাঁচ ছয় মাসে জ্বালার পরে ঢেলা দিতে তেলের ভিতরে ওই মাছের মতো ভেজা গেছে মাংস আলাদা হাড্ডি আলাদা রুবাহির হয়ে বলতেছে আম্মি আম্মি আম্মি ওমা ওমা ওমা লাস্টালি ও পিছলায় টুকরা বিচ্ছেদে দুঃখিত হোস না কেন কেন কেন তুই হকের উপরে সময়ের ব্যাপার জান্নাতে একত্রিত ইনশা তৃতীয় সন্তানকে ঘেরা দিতে মা মা মাই হয় মমতা মমতাই হয় চোখের পানি ধরা রাখতে পারেন না তৃতীয় সন্তানের রু এটা বলতে বলতে উপরে উঠতেছিল আর উপরে তাকাইতেছে খুব চোখের পানিতে ভাসাইতেছে ফেরাউন বলতেছে পানি জড়ানোর কোনো দরকার নাই আমাকে রব মানো সবকিছু ঠিক হয়ে যাবে বলতে প্রশ্নই হচ্ছে না তুই কলিজার চোখে হারায় ফেলছি তোকে রব মানবো হইতেই পারে না বলে তাইলে উপরে কি দেখো আর চোখের পানি কেন জড়াও বলে আল্লাহকে বলতেছি যার জন্য তুই চলি কলিজার টুকরাকে বিসর্জন দিচ্ছিস ওই আল্লাহকে বলতেছি তুই নারাজ হইস না তুই যদি নারাজ হস তো দুনিয়াও যাবে আশেপাশেও যাবে এরকম ব্রাউন কুটি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না ভাইও তিন দিন দিন সফলতার হিমা দিন সফলতার চাবিকাঠি দিন সফলতার আসবাব দিন দিন ব্যতীত সফলতা আসবে না আর দিন জিন্দগিতে মেহান্নত ব্যতীত আসবে না জিন্দগিতে মেহান্নত ব্যতীত টিকবে না জিন্দগিতে মৌত পর্যন্ত কবর পর্যন্ত দিন নিয়ে মেহান্নত ব্যতীত পৌঁছা যাবে না পৌঁছা যাবে না এই জন্য সৈয়দুল আম্বিয়া দিন নিয়ে আসতেন সাথে দিনের মেহান্নত নিয়ে আসতেন এই যুদ্ধ বলতেছে আবু সুফিয়ান আবু সুফিয়ান কি তুমি কিরামতি দুনিয়াওয়ালা ও আবু সুফিয়ান আবু সুফিয়ান দুনিয়ার পর দুনিয়া আসি নাই শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া না দুনিয়া আখেরাতের কেরামত নিয়ে আসছি কেরামত কেরামত বুঝেন বুঝেন কেরামত নিয়ে আসছি দুনিয়া বনবে আখেরাতও বনবে দুনিয়া তো ইজ্জত আখেরাতও ইজ্জত দুনিয়া তো সুনাম আখরা তো সুনাম দুনিয়া তো ফুলের মালা আখেরা তো ফুলের মালা দুনিয়া তো পটুকল আখেরা তো পটুকল দুনিয়া তো তোমাকে বাদশা বানাবো আখেরা তো বাদশা বানাবো দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া এই জন্য আমার কথা শেষ বেরো দোস্ত চক চকবাজারওয়ালারা ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায়ী আর একটা কথা বলে শেষ করবো দুনিয়ার সবচেয়ে বড় স্থান আল্লাহর সৃষ্টির উপরে যারা করে মানুষের উপরে সর্বপ্রথম তবকা হল নবীদের দ্বিতীয় তবকা হল ওলামাদের তৃতীয় তবকা হল ব্যবসায়ীদের তারা মানুষের উপরে স্থান করে আপনাদেরকে দেখাই দিচ্ছি কোন সবজিওয়ালা যদি সবজি দেওয়া বাসার পাশে না করত আর সবজি সবজি যদি না বলতো তাহলে আমাকে সবজি আনার জন্যই গ্রামে যেতে হতো ঠিক না হতো না হ্যাঁ? পরিশ্রম করে যাও আবার ওইখান থেকে নিয়ে আসো সবজিওয়ালা নিজের ঘুমকে আরাম করতে অর্ধ রাজ্যে উঠছে সবজি মন্ডিতে গেছে ওইখান থেকে সবজি সংগ্রহ করতে আবার মাটি মুটি যাচ্ছিল এটাকে পরিষ্কার করে নিজের ক্লিন করতে পানি পুনি মাইরা তরুণ তাজা করতে আর এই ফাঁকা রোদ্রের ভিতরে যে রোদ্রে মাথা ফাটে ওই রোদ্রের ভিতরে গলি গলি বাড়ি বাড়ি যায় বলতেছে সবজি সবজি সবজি সবজি আপনার উপরে স্থানের হাত বাড়ায় যদিও সে দুটা টাকা পাবে ঠিক না স্থান স্থান স্থান হ্যাঁ এই জন্যই তো আল্লাহ তাদেরকে দিয়ে পুরাণের দৃষ্টান্ত দিতে তাদেরকে দিয়ে মেসাজ দিতে তাদেরদেরকে আল্লাহ কি তাদেরদেরকে ভালোবাসেন ব্যবসায়ীদেরকে ভালোবাসেন কেন না ব্যবসায়ী সমগ্র উন্নতির উপরে বসতেন স্থান করতেছে স্থান না না না না তোমার বাবুর হাত দিতে হবে না আমি যাব আমার আমি তোমার পছন্দের কাপড় পয়সা নিয়ে আসব আর বরিশালের কলিকে তোমার জন্য লাগায় অপেক্ষা করবে তোমার যেতে হবে না ঝুঁকি আমি নিব টাকা আমি নিয়ে যাব আমার জানের ভয় থাকবে আমি জানের ঝুঁকি দিব কত ব্যক্তি তো বরিশালের মানুষের ভিতর থেকে গায়ে হয়ে গেছে বুঝছে না হয় না বুঝতে সত্য বললাম তো মিথ্যা না আমি মেহেন্দিগঞ্জের তো আমাদের এইখান থেকে বহু গায়েব হয়ে হ্যাঁ। সবচেয়ে বড় উন্মতের তৃতীয় তপকা মোস্তেন উন্মতের উপরে হল ব্যবসায়ী এই জন্য ইসলাম আল্লাহ দৃষ্টান্ত দিতে না ব্যবসায়ী তিজারতকে বোঝে কইলেই খুশি হয়ে যায় ব্যবসাতে লাগবো কি বস হ্যাঁ একজন আরেকজন দেখেন নতুন একটা ব্যবসা পাইছি ব্যবসা আইছি কিন্তু বাজারে খবর জানেন ও মধ্যে ফুর্তি হয়ে গেছিল কি ব্যবসা কি ব্যবসা কি ব্যবসা আল্লাহ ব্যবসায়ের উদাহরণ দিতেছে কেননা তিন সারা দুনিয়ার মাঝে ব্যবসায়ীদের দ্বারা ছড়াই দুনিয়ার কোনে কোনে তিন ব্যবসায়ীদের মাধ্যমে পড়ছে আজকেও পড়তেছে এক জামানা ছিল ব্যবসায়ীদের মাধ্যমে দিন পড়ছে যা তাজের ভিতরে পাওয়া যায় আর কারো ভিতরে পাওয়া যায় না তাজের ভিতরে এই জন্য যে মর্তবা তাজের ওই মর্তবা কারো না ঠিক না ভুল বললাম হ্যাঁ তাজের মর্তবা হ্যাঁ এই জন্য আপনারা ব্যবসায়ী যদি আমার কথা বুঝে আসতে থাকে পীর মেহান্নত ব্যতীত জীবনে আসবে না পীর মেহান্নত ব্যতীত জীবনে টিকা থাকবে না পীর কবর পর্যন্ত মেহান্নত ব্যতীত নিয়ে যাওয়া যাবে না সুস্থতা যদি টিকায় রাখতে চান তাহলে অবশ্যই মেহান্নত করতে হবে ঠিক না হ্যাঁ না যা মনে চায় তাই উপরে ঢুকাইবে না সুস্থ থাকবেন পসিবল হ্যাঁ ঠিক না হ্যাঁ সুস্থ যদি থাকতে চান যে ভাঙ্গা নৌকা পাইব না সুস্থ নৌকা পাইব আর যদি মনে করেন ভাঙ্গা নৌকো পাইতে থাকবো পানিও হিসতে থাকবো তাহলে এক হাতে পাইবেন এক হাতে হিসবেন তো যা খুশি আপনাকে ঢুকেতে থাকেন অল্প কয়েকদিনে আপনাকে মরতে হবে না মরা তো মরার সময়ই মরবেন কিন্তু নিজেও ভাঙ্গা নৌকা পাইবেন হাজারো মানুষকে রোলায় ছাড়বেন কান্দায় ছাড়বেন এজন্য সব জিনিসকে সুরক্ষিত রাখতে হলে সব জিনিসকে উন্নতি করতে হলে আমি তো আরো বলবো আরো একটা শব্দ বাড়াবো দিন আনতে হলে মেহান্নিত ব্যতীত কোনো বিকল্প রাস্তা নাই দিনকে টিকে রাখতে হলে জীবনে মেহান্নত ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই দিনের মাত্রাকে বাড়াইতে চাইলেও মেহান্ন ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই চতুর্থ দিনকে সুরক্ষিত ভাবে কবরে পৌঁছাইতে হইলে মেহান্নত ব্যতীত কোনো রাস্তা নাই আর আমি জানি আমার জাতি কতটুকু শিক্ষিত আলহামদুলিল্লাহ বাংলাদেশে সবচেয়ে ফার্স্ট শিক্ষিতর হারে কয়েক বছর ধরে এক নম্বরে আগে কুমিল্লা ছিল কিন্তু এখন মনে হয় তাদেরকে পাঁচ করা বাইপাস করা বরিশাল চলে গেছে ঠিক না আমার জাতি অশিক্ষিত না যে তাকে অনেক বুঝাইতে হবে এটা আমার কথা যদি বুঝে আসে থাকে এইখানে তাজের তত্ত্বা আর তাজের না কারো জীবনে উঠানার পাঠান নাই ঠিক না হ্যাঁ? চাকরি জীবন জীবনে উঠান পাঠান আসলে নাই আরে বাবা আপনি বলবেন প্রমেশন হইল না এলে হইল না ঠিক না বেতন তো স্যালারি বেশি যা আছে ওটা তো পাইবই ঠিক না কিন্তু ব্যবসায়ী আইলেও হাইয়ে এতটি গেলেও যায় এতটি এই উত্থান পতন তো কারো জীবনে নেই আপনি বলেন তো হিসাবে আছে চাই প্রকারে মানুষ রিজিক কামায় চাই ভাবে একটা হলো ঋতিক জিল্লা জিল্লাতির সাথে রিজিক তারা হলো চোর স্যাচ্ছর বদমাস ডাকা সুৎকুর মুস্কুর এটা হলো ব্যাট রিজিক ঋতিক একটা হলো রিজিক বিল মেহনা পরিশ্রমের মাধ্যমে রিজিক তারা হইল কৃষক শ্রমিক চাকরিজীবী পরিশ্রম করে রিজিক খাবার আর একটু হইল অপেক্ষার রিজিক এটা হলো ব্যবসায়ী দোকান খুলে বয়ে থাকে কোন কাস্টমারেরও নাম্বার জানে না যে কোন করে কমু আয় আল্লাহ যারে কানে বেড়া রয়ে ও আয়ে বিক্রি হইলে লাভ হইলে হইল আর যদি না হইল মুখটা বিকাল বেলা একটু মলিন করা সাঁতারটা বন্ধ করা দিনের একটা আজকে হয় না কালকে হইব চলবে ঠিক না অপেক্ষার নীতি আর চতুর্থ হইল তাদের যখন অপেক্ষা আর তাকুয়াকে সমন্বয় করে দিনের মেহান্নতের সাথে যখন ওঠে দিনকে সারা দুনিয়ায় সরানোর জন্য নিজের ভিতরে আনার জন্য দিনের উপরে টিকার জন্য দিনের উপরে টিকানের জন্য দিন তাদের যেরকম সারা দুনিয়ায় বস্তুকে ছড়ায় দিতে এরকম দিনকে যখন তাদের সারা দুনিয়ায় ছড়ায় দিতে তখন তাদের এমতেদারের রীতিকু আল্লাহ তাকে দিবে আর আর রীতিকু আল্লাহ তাকে দিবে যদি আমার কথা আপনাদের বুঝে আসা থাকে তাহলে এই মস্তিষ্ক কে আছে এরকম যে আমি আজকের থেকে পাক্কা নিয়োগ করলাম তিনি আনার জন্য মেহান্ন করবো টিকানের জন্য মেহান্ন করব বাড়ানোর জন্য মেহান্ন করব আর এটাকে সুরক্ষিতভাবে কবর পর্যন্ত পৌঁছানোর জন্য মেহান্ন করব বসেন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন এটা আল্লাহর ঘর আল্লাহ দেখতেছে বৃষ্টির সময় বলে দোয়া কবুল হয় ঠিক না হ্যাঁ বৃষ্টির সময় দোয়া কবুল হয় আমি মনে করি আমার গ্রাম জড়ছে বৃষ্টি তো জড়াইতে পারলাম না গ্রাম জড়ছে আমি